প্রিয় নবীধেনের ছবি রাসুলো আল্লাহর প্রিয় নবীধেনের ছবি রাসুলো আল্লাহর এই জগতে তিনি খোদার সেরা উপহার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার প্রিয় নবিধেনের ছবি রাসুল আল্লাহর প্রিয় নবিধেনের ছবি রাসুল আল্লাহর এই জগতে তিনি খোদার সেরা উপহার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার চার লাগিয়া এই দুনিয়ার সব হলো উজালা সব হলো উজালা তারি প্রেমে দূরীভূত হবে মনের জালা হবে মনের জালা যার লাগিয়া এই দুনিয়ার সব হলো উজালা সব হলো উজালা তারি প্রেমে দূরীভূত হবে মনের জ্বালা হবে মনের জ্বালা তার দিদার পাবার আশায় তার দিদার পাবার আশায় অশ্রু জলে ভেসে যায় দুনয়ন আমার তিনি কান্দারি সবার তিনি কান্দারি সবার তিনি কান্দারি সবার তিনি কান্দারি সবার প্রিয় নবিধেনের ছবি রাসুল আল্লাহর প্রিয় নবিধেনের ছবি রাসুল এই জগতে তিনি খুদার সেরা উপহার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার মন মাঝে এলেন তিনি হেদায়ত ছড়াতে হেদায়ত ছড়াতে দিশে হারা পাপে উম্মত কে আলোর পথ দেখাতে আলোর পথ দেখাতে ভুবন মাঝে এলেন তিনি হেদায়ত ছড়াতে হেদায়ত ছড়াতে দিশে হারা পাপে কে আলোর পথ দেখাতে আলোর পথ দেখাতে তাই সুখ ছড়ালো এ ভূমে তাই সুখ ছড়ালো এ ভূমে সকল নবীর সেরা তিনি তুল হয় না তার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার প্রিয় নবিধেনের ছবি রাসুল আল্লাহর প্রিয় নবিধেনের ছবি রাসুল এই জগতে তিনি খুদার সেরা উপহার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার তিনি কান্ডারি সবার